পরে একেই বলা হয় সেজদায় সহু বা সাজদায় সাহু এর আগে আমরা সালাতের পদ্ধতি এবং ফরজ সালাতের পরে কি বলবো কি দোয়া করব কি জিকির আজগার করব কেমনি করব এ বিষয়টি আমাদের কাছে সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা হয়েছে সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটা আদায় করার সময় বিনয়ীর সঙ্গে একাগ্রতার সঙ্গে সালাত আদা করতে হবে কারণ সালাতে দাঁড়িয়ে অলসতা প্রদর্শন করা এটা মুনাফিকদের কাজ ওয়েদা কামু ইলা সালাতে কামু কুসালা মুনাফিকরা যখন সালাত আদায় করে একেবারে কাসাল অলসতা অলসতা প্রদর্শন করে তারা সালাত আদায় করে তাই মমিন মুসলমান একাগ্রতার সঙ্গে বিনয়িতার সঙ্গে সালাত আদা করতে হবে সালাত আদা করার সময় যে পদ্ধতি ইতিমধ্যে আমরা জেনেছি সে পদ্ধতি মনে রাখতে হবে তথা এখানে মনে রাখতে হবে যেহেতু মানুষ তার ভুল ভ্রান্তি হতে পারে আর অন্যদিক থেকে শয়তান পিছিয়ে লেগে থাকে কিভাবে সলাতের মধ্যে ডিস্টার্ব করে একটা ভুলভ্রান্তি করে একে বিনষ্ট করে বাতিল করতে পারে তাই সালাতে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে এটাকে পূর্ণ করার জন্যে সেজদায় সাহু বা সাহু সিজদার ব্যবস্থা করা হয়েছে সাহু মানে ভুল ভুলে গেলে নামাজে সেজদা দিতে হবে সালামের আগে অথবা পরে দুটি সেজদা ওগাইনি অন্য অন্য যেরকম সেজদায় শুকুর রয়েছে কোনো আপনি ভালো জিনিসের সংবাদ পেলেন সেজদায় শুকুর কৃতজ্ঞতার সেজদা এভাবে তেলাওয়াতের সেজদা কোরআন তেলাওয়াত করলে তার সেজদা এই নিয়ে এই অধ্যায় ইমাম ইবন হাজার রহমতুল্লাহ আলাই আমাদের কাছে পেশ করছেন এটি আট নম্বর অধ্যায় সালাত পর্বের মনে রাখতে হবে সালাতে সহু সেজদা তিনটি কারণ দিতে হয় একটা হলো যদি নামাজে কিছু বেশি হয়ে যায় কিছু যদি কম হয়ে যায় অথবা সন্দেহ হয় এই তিনটার জন্যে সহু সেজদা লাগে হয় কিছু বেশি হয়ে গেছে অথবা কিছু কমে গেছে অথবা সন্দেহের মধ্যে পড়ে গেছেন কোনটা এই তিনটা কারণে সহু সেজদা করতে হয় সাহু বা সহু সেজদা ইচ্ছা করে যদি কেউ সালাতে কিছু ছেড়ে দেয় বা বাড়ায় দেয় তাহলে তার সালাতেই বাতিল হয়ে যাবে অনিচ্ছাকৃত ভুল ক্রমে যদি কিছু হয়ে যায় বেশি বা কম বা সন্দেহ পড়ে যায় সেক্ষেত্রে সৌ সেজদা করতে হবে এবং এখানে আর একটা মনে রাখতে হবে সলাতের যে বিধানগুলি তিন প্রকার বা চার প্রকার বলা যেতে পারে একটা হলো যেগুলি ফরজ যেটাকে কেউ কেউ রুকুন বলেছে যেটা ছুটে গেলে সালাদ আপনার হবে না এবং সৌসেজদা দিয়েও পূর্ণ হবে না সেক্ষেত্রে ওটাকে আপনাকে পূর্ণ করতে হবে এবং পরবর্তী কাজ চালিয়ে যেতে হবে যেমন মনে করেন কেউ যদি একটা সেজদা দিয়ে উঠে যায় তাহলে তার দুইটা সেজদা ফরজ আর সম্পূর্ণ দাঁড়িয়ে গেলে তাহলে কি করতে হবে তাকে ওই আগের রাকাতটাকে সংখ্যা থেকে বাদ দিয়ে এর পরবর্তী আবার আমল কাজ করে যেতে হবে এক্ষেত্রে আপনাকে আবার নামাজ ভেঙে দিয়ে নতুন করে সালাত আদায় করার প্রয়োজন নেই তাহলে ফরজ যদি ছুটে যায় রুকুন যদি ছুটে যায় ইচ্ছা করে করলে তো নামাজ বাতিল অনিচ্ছাকৃত তাহলে সেটাকে পূর্ণ করতে হবে সৌ সেজে তা কি হবে না পূরণ হবে না আবার কিছু আছে ওয়াজিব সালাতের ওয়াজিব আটটা রয়েছে যে ছুটে যায় কোনো একটা অনিচ্ছাকৃত তাহলে আপনি সো সেজদা দিলে ওই অজীবটা পূর্ণ হয়ে যাবে আর কিছু রয়েছে সুন্নত বা মুস্তাহাব এগুলি যদি ইচ্ছা করেও ছেড়ে দেয় বরিচ্ছাকৃতও ছুটে যায় তাহলে আপনার সলাতের সোয়াব বা নেকি বা পূর্ণ কম হবে তবে আপনার সলাত হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে সো সেজদা করার প্রয়োজন নেই তাহলে আমরা বুঝতে পারলাম সালাতের রুকুন বা ফরজ যদি ছুটে যায় তাহলে সেটা পূর্ণ করতে হবে সো সেজদায় কাজ হবে না আর যদি অজেব ছুটে যায় সো সেজদা দিলে সেটা পূর্ণ হয়ে যাবে পূরণ হয়ে যাবে আর সুন্নত এবং মুস্তাব ছুটে গেলে সো সেজদার প্রয়োজন নেই শুধু নেকি কম হবে তবে সালাত আপনার হয়ে যাবে তাহলে আমাদের জানা দরকার সেজদার অধ্যায় জানার আগে সালাতের কোন কোন কাজগুলি ফরজ কোন কোন কাজগুলি অজীব আর কোন কোন কাজগুলি সুন্নত যার ফলে আমরা সেই অনুযায়ী আমরা সুহসেজদার মশালাগুলিকে বিধানগুলিকে আমরা আমল করতে পারব আসুন তাহলে সালাতের চোদ্দটি ফরজ ও রুকুন রয়েছে কেউ ফরজ বলেছেন কেউ রুকুন বলেছেন আবার কেউ কমও বলেছেন প্রথম রুকুন হচ্ছে বা ফরজ হচ্ছে যার গায়ে শক্তি আছে ফরজ সালাতের জন্য দাঁড়ানো তিয়াম দাঁড়ানো একটা ফরজ কেউ যদি দাঁড়ানোর ক্ষমতা রাখার পরেও বসে সালাত আদায় করে ফজ সালাত তার সালাত হবে না দুই নম্বরে হলো তকবির তাহারিমা প্রথম তকবির আল্লাহ আকবার এই তকবির তাহারিমা এটা একটা ফরজ রুকুন কেউ যদি তকবির তাহারিমা ভুলে ইচ্ছা করে তো নামাজ হবে না ভুলেও যদি ছেড়ে দেয় তো নামাজের মধ্যে প্রবেশই তার শুদ্ধ হবে না কারণ এটার দ্বারা নামাজে প্রবেশ হয় আর সালামী নামাজ থেকে বের হওয়া হয় কাজে তকবির তাহারিমা এটা হলো ফরজ তিন নম্বরে সুরা ফাতেহা পড়া ফরজ কারণ সুরা ফাতেহা যদি না পড়েন তাহলে সালাত হবে না এ ব্যাপারে অত্যন্ত শক্তিশালী মত এবং এ বিষয়ে অত্যন্ত শক্তিশালী দলিল রয়েছে চার নম্বরে রুকু করা পাঁচ নম্বরে রুকু থেকে দাঁড়িয়ে সোজা দাঁড়ানো যেটাকে এতেদাল বলে ছয় নম্বরে সাতটি অঙ্গের উপরে সেজদা করা যার বর্ণনা আগে এসেছে সাত নম্বরে হলো যে দুই সেজদার মধ্যে বসা সোজা হয়ে বসা তারপরে আট নম্বরে হলো দ্বিতীয় সেজদা করা আর নয় নম্বরে হলো দ্বিতীয় তাসাহদের জন্য বসা আর দশ নম্বরে হলো দ্বিতীয় তাসাহদ পাঠ করা এরপরে যেটা হলো এগারো নম্বর রাসুল সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা আর বারো নম্বরে প্রত্যেকটা কাজের মধ্যে তোমানি না ধীরে স্থিরভাবে করা এটাকে ইতমিনান বলে এটাও একটা রুকন আর ১৩ নম্বর হলো তর্তিব সহকারে আর কানগুলি আদা করা আপনি আগেরটা পরে পরেরটা আগে করবেন তাহলে হবে না আপনি এখন মনে করেন তকবির তাহারিমা পরে আগে সুরা ফাতেহা পড়ে নিলেন তা হবে না এটা যে তরতিব রয়েছে এই তরতিব সহকারে ধারাবাহিকতাকে বজায় রাখা এটাও একটা রুকুন বা ফরজ আর চোদ্দ নম্বর হলো দুই দিকে সালাম ফিরানো এটাও হলো কি একটা রুকুন কেউ কেউ কমও বলেছেন সালামকে কেউ রুকুন বলেন নাই বা ফরজ বলেন নাই কেউ বলেছেন এই হলো চোদ্দটি অজেব হলো আটটি এক নম্বরে অজেব হলো যে তকবিরে তাহারিমা ছাড়া যত তকবির রয়েছে জুকুতে যাওয়ার সময় সেজাতে যাওয়ার সময় সেজা থেকে ওঠার সময় যে প্রথম বৈঠক থেকে ওঠার সময় তকবিরে তাহারিমা ব্যতিরিকে যত তকবির রয়েছে সমস্ত তকবিরগুলো হলো ওয়াজেব এক দুই নম্বরে রুকুতে সুবহান রব্বের আজিম বলা তিন নম্বরে সামি আল্লাহ হলিমান হামেদা বলা ইমামের জন্য এবং একাকি যদি হয় তাহলে আর চার নম্বরে হলো রব্বানা ওয়ালাকাল হাম এটাও বলা একটা ওয়াজিব রুকু থেকে উঠে এরপরে হলো কি সেজদাই দোয়া করা সুবহান রব্বেল আলাক এই দোয়াটা পড়া ওয়াজিব এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো দুই সেজদার মাঝে দোয়া করা রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি অথবা আল্লাহ ফিরলি ওরহামনি ওয়াহাদিনী ওয়াফিন অজবনী অর্জুকনি এই দোয়া দুই সেজদার মধ্যে দোয়া পড়া এটাও একটা ওয়াজিব সাত নম্বরে হলো প্রথম বৈঠক বা তাসাহুদের জন্য বসা এটা একটা ওয়াজিব আর আট নম্বরে হলো প্রথম তাসাহদ পড়া তো এই আটটি হলো ওয়াজেব আর চোদ্দটি হলো ফরজ বা রুকন এছাড়া বাকিগুলি সুন্নত এই সুন্নতটা কাজ হতে পারে অথবা কথা হতে পারে কথা যেমন দোয়া ইস্তেফতা সানা পাঠ করা এইভাবে আউজবিল্লা পড়া বিসমিল্লা পড়া এইভাবে আমিন জোরে বলা সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরা মিলানো ইত্যাদি এগুলি কি বাণী কাজ কথা কথা সুন্নত আর কিছু আছে কাজ সুন্নত যেমন দুই হাত রোতন করা চার জায়গায় এইভাবে ডান হাত বাম হাতের উপরে বুকের উপর রাখা এভাবে ইফতেরাস করা যদি প্রথম বৈঠক হয় বা এক বৈঠক আর সালাত হয় তাহলে সেখানে বাম পা বিছিয়ে দিয়ে ডান পা খাড়া করে বসা আর যদি দুই বৈঠক বিশিষ্ট সালাত হয় তাহলে আপনার তাওয়ার রোগ করে আগের বসাটাকে বলা হয় ইফতেরাস বসা আর দ্বিতীয় বসা তাওয়ার রোগ মানে বাম পাটাকে আপনার ডান পায়ের নলার নিচ দিয়ে ডান দিকে বের করে দিয়ে আপনার ডান পা খাড়া রেখে বাম পার বাম নিতম্বটা মাটির সঙ্গে লাগিয়ে দিয়ে বসা যেটাকে তাওয়ারক বলে এইগুলি হলো সুন্নত এছাড়া আরও সুন্নত রয়েছে তাহলে আমাদের সালাতের মধ্যে কিছু রুকুন রয়েছে কিছু ওয়াজিব চোদ্দোটা রুকুন বা ফরজ আর আটটা ওয়াজিব আর বাকি সুন্নত এইগুলিও যখন আমরা জেনে নিলাম এবার আমরা সাজদা সাহুর ব্যাপারটাকে এবার বুঝতে পারবো এবার আমরা শুরু করি সহু সেজদার অধ্যায়ে আবদুল্লাহ ইবনে বুহাইনা রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিয়ে জোহরের সালাত আদায় করতেছিলেন জোহরের সালাত চার রাকাত ফাঁকা ফির রাকাত প্রথম দুই রাকাত আদায় করে প্রথম তা শাহদ করতে হবে আল্লাহ নবী আলিসাল্লাম শাহদ না করে দাঁড়িয়ে গেলেন ওয়ালাম ইয়াজলিস আল্লাহ নবী না বসে দাঁড়িয়ে গেলেন ফাঁকা আমার না সুমা যারা মুক্তাদি ছিলেন সাহাবা ইকরাম তারাও পিছন থেকে সবাই দাঁড়িয়ে গেলেন হাত্তাইদা কাদাসলা যখন আল্লাহ নবী আলিসালাম বাকি আরও দুই রাকাত সালাত চার রাকাত পূর্ণ হয়ে গেল ওয়ান্তা যারা নাস ও তসলিমা আল্লাহ নবী আলাইসালাম দ্বিতীয় বৈঠক করে আত্মাহিয়াত দুরুদ অন্যান্য দোয়া পড়ে এবার সাহাবা ইকরাম মানুষজন অপেক্ষা করছে আল্লাহ নবী ডানে বামে সালাম ফিরাবেন কাব্বারা ওহুয়া আলিস আল্লাহ নবী সালাম না ফিরে তিনি বসে বসে তকবির দিলেন আল্লাহ আকবার বলেন সাজাদা সালাম ফিরার আগে আল্লাহ রাসুল দুইটি সেজদা করলেন তকবির দিয়ে দিয়ে সুম্মা সাল্লাম এরপরে তিনি ডানে বামে সালাম ফিরালেন তাহলে প্রথম বৈঠক ছুটে গেছিল ওয়াজিব তাসাহুদ পড়া ওয়াজিব এখানে ওয়াজিব ছুটে গেছিল আল্লাহ নবী দুইটা সৌসেজদা করলেন সালাম ফিরানোর আগে এরপরে সালাম ফিরালেন তাহলে সৌসেজদার নিয়ম হবে কি যদি কিছু কম হয়ে যায় তাহলে সালাম ফেরার আগে আল্লাহ আকবার বলে দুইটা সেজদা এবং সেজদা জাদুয়া নিয়মিত সোহান রব্বিয়াল আলা এবং অন্য দোয়া পড়ে এবার উঠে আল্লাহ আকবার বলে বসে আবারও একটা সেজদা করে এরপরে ডানে বামে সালাম ফিরাই দেবে এটাই তাহলে আমরা পেলাম যে নামাজে যদি কিছু ছুটে যায় কম হয়ে যায় তাহলে সালামের পূর্বে দুইটা সহ সেজদা দিয়ে সালাম ফিরাবে এই হাদিসটি সাতজনে বর্ণনা করেছেন অর্থাৎ ইমাম আহমাদ ইমাম বুখারি মুসলিম নাসাই তিরমিজি ইবনে মাজা এবং আবু দাউদ এই সাতজন হাদিসটিকে বর্ণনা করেছেন এখানের হাদিসের শব্দগুলি ইমাম বুখারির মুসলিম শরীফের অন্য বর্ণনা আছে ইউকাব্বের ফিকুল্লি আল্লাহ প্রত্যেকটা সময় তকবির দিয়ে করেছেন বসা অবস্থায় না তার সঙ্গে সেজদা করলেন মাকানা মানাসিয়া মিনাল জলুস আল্লাহ নবী যে বসতে ভুলে গিয়েছিলেন ওইটাকে পূর্ণ করার জন্যে দুইটা সেজদা করলেন তাহলে বোঝা গেল অজীব ছুটে গেলে সহ সেজদা দ্বারা সেটা পূর্ণ হয়ে যায় এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের সেজদা সহ নিয়ে সে সময়টুকু আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মণিমুক্তা আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো ব্যাপারে ঈর্ষা নেই ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং তাকে সেই সম্পদ সত্যের পথে ব্যয় করার দৃঢ় মনোবল দান করেছেন আর ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা এলম দান করেছেন যে তার দ্বারা ফায়সালা করে এবং তা শিক্ষা করে সেই বুখারি প্রথম খণ্ড এলম অধ্যায় হাতের সংখ্যা তিহাত্তর প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাহাদিসের আলোচনা আমরা ইতিমধ্যে বিরতির আগে যা করেছি সেটা হলো সালাতের কিছু রুকুন বা ফরজ রয়েছে কিছু আজিব রয়েছে আর কিছু সুন্নত মুস্তাহাব রয়েছে ফরজ ছুটে গেলে সহসেজ দায় পূর্ণ হবে না সেটাকে পূর্ণ করতে হবে সালাতের মধ্যে আর যদি অজিব ছুটে যায় অনিচ্ছাকৃত মনে রাখতে হবে ইচ্ছাকৃত হলে নামাজ বাতিল হয়ে যাবে তাহলে সেটা সহসেজ দায় পূর্ণ হবে আর সুন্নত মুস্তাব ছুটে গেলে সহসেজদার দরকার নেই নেকি থেকে বঞ্চিত হবেন তবে সেটাতে সালাত নষ্ট বা বাতিল হবে না ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এবার আমরা শুরু করি সৌ শেষদার অধ্যায়ে আবদুল্লাহ ইবনে বুহাইনা রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিয়ে জোহরের সালাত আদায় করতেছিলেন জোহরের সালাত চার রাকাত ফাঁকা ফির রাকাত প্রথম দুই রাকাত আদায় করে প্রথম তা সাহদ করতে হবে আল্লাহর নবী তা সাহদ না করে দাঁড়িয়ে গেলেন ওয়ালামিয়াজলিস আল্লাহ নবী না বসে দাঁড়িয়ে গেলেন ফাঁকা সুমা যারা মুক্তাদি ছিলেন সাহাবা ইকরাম তারাও পিছন থেকে সবাই দাঁড়িয়ে গেলেন হাত্তাইদা কাদা সালা যখন আল্লাহ নবী আলিসালাম বাকি আরও দুই রাকাত সালাত চার রাকাত পূর্ণ হয়ে গেল ওয়ান তাজারা নাসু তসলিমা আল্লাহ নবী আলাইসালাম দ্বিতীয় বৈঠক করিয়া আত্মাহিয়াত দুরুদ অন্যান্য দোয়া পড়ে এবার সাহাবা ইকরাম মানুষজন অপেক্ষা করছে আল্লাহ নবী ডানে বামে সালাম ফিরাবেন কাব্বারা ওহুয়া আলিস আল্লাহ নবী সালাম না ফিরে তিনি বসে বসে তকবির দিলেন আল্লাহ আকবার বলেন ওয়া সাজদা তাই কাবলা ইউসাল্লেম ডানেভাবে সালাম ফিরার আগে আল্লাহ রাসুল দুইটি সেজদা করলেন তকবির দিয়ে দিয়ে সুম্মা সাল্লাম এরপরে তিনি ডানে বামে সালাম ফিরালেন তাহলে প্রথম বৈঠক ছুটে গেছিল ওয়াজিব তাসাহদ পড়া ওয়াজিব এখানে ওয়াজিব ছুটে গেছিল আল্লাহ নবী দুইটা সৌসেজদা করলেন সালাম ফিরানোর আগে এরপরে সালাম ফিরালেন তাহলে সৌসেজদার নিয়ম হবে কি যদি কিছু কম হয়ে যায় তাহলে সালাম ফেরার আগে আল্লাহ আকবার বলে দুইটা সেজদা এবং সেজদা যা দোয়া নিয়মিত সোহান রব্বিয়াল আলা এবং অন্যান্য দোয়া পড়ে এবার উঠে আল্লাহ আকবার বলে বসে আবারও একটা সেজদা করে এরপরে ডানে বামে সালাম ফিরাই দেবে এটাই তাহলে আমরা পেলাম যে নামাজে যদি কিছু ছুটে যায় কম হয়ে যায় তাহলে সালামের পূর্বে দুইটা সহ সেজদা দিয়ে সালাম ফিরাবে এই হাদিসটি সাতজনে বর্ণনা করেছেন অর্থাৎ ইমাম আহমাদ ইমাম বুখারি মুসলিম নাসাই তিরমিজি ইবনে মাজা এবং আবু দাউদ এই সাতজন হাদিসটিকে বর্ণনা করেছেন এখানের হাদিসের শব্দগুলি ইমাম বুখারির মুসলিম শরীফের অন্য বর্ণনা আছে ইউকাবের ফিকুল্লি তিন হোজা আলিস আল্লাহ নবী প্রত্যেকটা সাজদাতে সেজদা দেওয়ার সময় তকবির দিয়ে যে সেজদা করেছেন বসা অবস্থায় ওয়াসাজাদান না সোমা আহু মানুষরাও তার সঙ্গে সেজদা করলেন মাকানা মানাসিয়া মিনাল জলুস আল্লাহ নবী যে বসতে ভুলে গিয়েছিলেন ওইটাকে পূর্ণ করার জন্যে দুইটা সেজদা করলেন তাহলে বোঝা গেল অজেব ছুটে গেলে সহ সেজদা দ্বারা সেটা পূর্ণ হয়ে যায় এহার হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম এবং সহ সেজদা কখন হবে সালামের পূর্বে যদি নামাজের কিছু ছুটে যায় কম হয়ে যায় আবু হর রাজাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম দুইটি এসি বলা হয় জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়কে চোহর অথবা আসরের কোনো একটা সালাত আল্লাহ নবী আলি সালাতাম আমাদেরকে নিয়ে সালাত আদা করতেছিলেন আল্লাহ নবী আলি সালাতাম তিনি দুই রাকাত সালাত দায়ী করে সালাম ফিরে দিলেন আল্লাহ নবী আলি জোহরের নামাজও চার রাকাত আসরের নামাজও চার রাকাত চারের জায়গায় দুই আদায় করে আল্লাহ নবী সালাম ফিরে দিলেন সুম্মা কামা এলা খাসাবাতিন ফি মোকাদ্দামিল মসজিদ মসজিদের সামনে একটা কাঠ বা একটা খড়ি ওখানে রাখা ছিল ওখানে দাঁড় করানো ছিল আল্লাহ নবী আলিসালাম সালাম ফিরে কাঠটা বা ওই খুঁটিটার কাছে গিয়ে তিনি দাঁড়ালেন অফিল কৌমে আবু বাকর ওমার ফাহাব লিমা সেইখানে আউ বাকর উমার উপস্থিত কিন্তু দুইজনে আল্লাহ নবীর সঙ্গে কিছু কথা বলতে ভয় পেলেন কে জানি নামাজ হয়তো দুই রাকাত হলো না কি হলো কোনো ওই কথা বলছেন না কারণ তখনও কিন্তু ইসলামের বিভিন্ন বিধান পরিবর্তন হতো সংযোজন হতো বিয়োজন হতো পরবর্তীতে এই হতে পারে যেখানে কোনো নতুন বিধান হয়েছে চারের জায়গায় দুই হয়েছে তাই কেউ ভয় আর কথা বলছেন না দ্রুত মসজিদ থেকে তাড়াতাড়ি তারা বের হয়ে সবাই বলতে লাগলো নমাজ কি কম করে দেওয়া হয়েছে কসর করে দেওয়া হয়েছে চারের জায়গায় দুই করে দেওয়া হয়েছে হাজার অবস্থায় কারণ কসর হবে সফর অবস্থায় তো বাড়ির মকিম অবস্থায়ও কি নামাজ কম করে দেওয়া হলো নাকি বলা বলি করতেছে একজন মানুষ যাকে আল্লাহ নবী জুল ইয়াদাইন বলতেন যার নাম ছিল খিরবাক ইবনু আমর ওই লোকটি লম্বা হাত ছিল বা লম্বা বেশি দান খৈরাত করত এই জন্য আল্লাহ নবী তাকে জুলিয়া দেন দুই হাত ওলা বলে আখ্যায়িত করেছিলেন ওই লোকটি ওখানে দাঁড়ানো ছিল ফকালা ইয়া রসুল্লাহ আনাসির জুলিয়া দেন বললেন হে আল্লাহ রসুল আপনি কি ভুলে গিয়েছেন দুই রাখার যে নামাজ পড়ে আও কোসেরাত না নামাজ কম করে দেওয়া হয়েছে আল্লাহ নবী আলিসাল্লাম ফকাল বললেন লাম আনসা ওয়ালাম তুকসার আমি ভুলেও যাই নাই নামাজ কসর করে চারের জায়গায় দুইও করা হয় নাই কলা বালা ওই সাহাবি জুলিয়া দেন বললেন না আপনি তো কাদ নাসিত রাসুল কাদ নাসিত আপনি তো ভুলে গেছেন হে আল্লাহ রাসুল ফসল্লা রাকাতেন আল্লাহ নবী আলিসালাম যখন কনফার্ম হলেন যে না দুই রাকাতেই সলাৎ আদায় করা হয়েছে তখন তিনি বাকি আর দুই রাকাত সালাদ আদা করলেন খেয়াল রাখবেন এখানে কিন্তু নামাজটাকে দোহরালেন না দ্বিতীয়বার নতুন করে আদা করলেন বরং যেখান থেকে শেষ হয়েছিল ওখান থেকে আবার শুরু করলেন সোম্মা সাল্লাম এরপর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন নামাজের সব শেষ হয়ে গেল তখন তিনি দুই দিকে সালাম ফিরিয়ে দিলেন সুম্মা কাব্বারা এরপর আবার তকবির দিলেন ফাসাজাদা মিসলা সুজুদিহি এরপর আল্লাহ নবী স্বাভাবিকভাবে যে সালাতের সেজদা করেন ওইভাবে সেজদা করলেন আওয়াতওয়াল অথবা একটু লম্বা করে সেজদা করলেন সুম্মারা ফারা আসা এরপরে প্রথম সেজদা করে মাথা উঠিয়ে তকবির দিলেন সোম্মদার আসাহু ফাকাব্বার এরপরে সেজদা করে আবারও তকবির দিলেন এখানে দেখা গেল যে আগে সেজদা তারপরে তকবির আগে উঠলেন তারপরে তকবির এইভাবে বা একসঙ্গে যেটা আগে আমরা বলে এসেছি ফাসাজাদা মিসলা সুজুদিহি আগের সেজদার মতো এই দ্বিতীয় সেজদাটাও করলেন আও আতোয়াল অথবা একটু লম্বা করলেন সোম্মা রাফা আসাহু আকাব্বার এরপরে মাথা উঠিয়ে তকবির আল্লাহ আকবর বলে উঠলেন মোত্তাফাকুন আলাই হাদিস ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন অল্লাফজলিল বুখারি এই হাদিসের শব্দগুলি ইমাম বুখারির বন্ধুগণ এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী আলিসালাতাম জোহর অথবা আসরের সালাদ চারের জায়গায় দুই পড়লেন দুই রাখার সালাত আদায় করার পরে দুই দিকে সালাম ফিরে মসজিদের বাইরে গিয়ে দাঁড়ালেন সাহাবা ইকরাম বলা বলি করতে লাগলেন এরপরে জুলিয়া দেন সাহস করে বললেন ইয়ারসুল্লাহ নামাজ কম হয়েছে না ভুলে গেছেন পরে কনফার্ম যখন হতে পারলেন আল্লাহ নবী আলিসালাম আর বাকি দুই রাখা সালাত আদায় করে দুইটা সৌসেজদা করলেন এই সৌসেজদার পরে আবার সালাম ফিরালেন বলে কিন্তু এখানে উল্লেখ নেই এবং এখানে আরও কয়েকটা আমরা জানতে পারলাম যে যদি কিছু বেশি হয়ে যায় কারণ এখানে আল্লাহ নবী আলিসাল্লাম দুই দিকে সালাম ফিরাই দিয়েছেন একটা বেশি কাজ করে ফেলছেন এখানেও সালাম না বরং সালাম তো আরও পরে ছিল এই জন্য দেখা গেল যে তিনি সৌসেজদা সালাম ফিরার পরে করলেন আগের হাদিসে আমরা পেলাম যে আল্লাহ নবী আলিসাল্লাম প্রথম বৈঠকে না বসে উঠে গেছিলেন নামাজে কম হয়ে গেছিল সালাম ফিরার আগে সহসেজদা করলেন এখানে দুই জাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন মানে বেশি কাজ করলেন আর এই বেশি কাজ করার জন্য কি করলেন তিনি সহসেজদাটা সালাম ফিরানোর পরে করলেন এই জন্য ওলামারা বলছেন সালাতে যদি কম হয়ে যায় তাহলে সহসেজদা সালামের আগে হবে আর যদি বেশি হয়ে যায় তাহলে সালাম ফিরানোর পরে সহসেজদা হবে তবে মনে রাখতে হবে বন্ধুগণ একটা কথা কেউ যদি এই ধরনের বিস্তারিত ব্যাপারটা না জানে আগে পরে আগে অথবা পরে সেজদা করে নেয় দুইটা সহ সেজদা তাহলে তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে কোনো সমস্যা থাকবে না তবে যারা ইমাম হবেন তাদেরকে এই মশালাগুলি জেনে নেওয়া উচিত এবং রাসুসাল্লামের সুন্নত সম্মত সৌসেদা করাটাই হবে তাদের জন্য দায়িত্ব ও কর্তব্য মোহানবুল্লা আলমিন আমাদেরকে কোরআন সুন্দর আলোকে জীবন গড়ার তফিক দান করুন আল্লাহ আমাদের সুস্থ রাখুন আমাদেরকে ভালো রাখুন যারা আমাদের অসুস্থ তাদেরকে আল্লাহ সুস্থ করে দিন যারা সমস্যা জড়িত তাদের সমস্যাকে আল্লাহ দূর করে দেন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াবারাকাতু